বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله الحمد لله رب العالمين والآقبة للمتقين ولا عدوان إلا على الظالمين وصلى الله وسلم على نبينا محمد وعلى آله وأصحابه ومن تبعهم بإحسان إلى يوم الدين أما بعد وعن أبي رافع رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الجار أحق بسقبه أخرجه البخاري وفيه قصة পৃষ্টি বাংলার সম্মানিত দর্শক শ্রোতা আপনাদের প্রিয় অনুষ্ঠান দর্শে হাদিস নিয়ে আমি উপস্থিত হয়েছি অংশীদার বা শরিকের হক সম্পর্কে ইসলাম যে সুন্দর এক বিধি মালা বেঁধে দিয়েছে এক নীতিমালা আমাদেরকে প্রণয়ন করে দিয়েছে যে বিষয়ে আমরা আগের পর্বে আলোচনা করে এসেছি এ পর্যায়ে আমরা আবু রাফে রাজিয়াল্লাহ আনুর হাদিস পাঠ করেছি তিনি বলেন রাসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন আলজার ও হাক কবে সাকাবে প্রতিবেশী তিনি নিকটের হওয়ার কারণে প্রতিবেশী হওয়ার কারণে তার হক বেশি রয়েছে নিঃসন্দেহে একটা প্রতিবেশীর হক রয়েছে আল্লাহর নবী আলিসালাম অন্য হালসে বলেছেন যে জিব্রিল আমিন আমাকে সর্বদা প্রতিবেশীর ব্যাপারে ওসিয়ত করেন এমনকি আমি ভয় করছিলাম যে জিব্রিল হয়তো একদিন এসে বলবেন যে প্রতিবেশী উত্তরাধিকারও পাবে ওয়ারিস হয়ে যাবে তাহলে এই যে প্রতিবেশী যদি কোনো আত্মীয় হয় মুসলিম হয় তাহলে তার হক তিনটি কারণ সে আত্মীয় তার একটা হক মুসলিম তার একটা হক প্রতিবেশী তার একটা হক তাহলে তার হক তিনটি হয়ে গেল প্রতিবেশী যদি আত্মীয় না হয় মুসলিম হয় এবং প্রতিবেশী তাহলে দুইটি হক একটা মুসলিম ভাই এবং প্রতিবেশী হিসেবে তাহলে তার দুইটি হক হয়ে গেল যদি প্রতিবেশী আত্মীয় না হয় মুসলিমও না হয় কোনো অমুসলিমও প্রতিবেশী হয় তারও একটা হক রয়েছে কারণ তার হক হলো প্রতিবেশীর হক প্রতিবেশী অন্যান্যদের চাইতে সাধারণ মুসলমানদের চাইতে নসিহতের ক্ষেত্রে কল্যাণের ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্রে তাকে যে কোনো সমস্যা সমাধানের পরামর্শের ক্ষেত্রে অন্যদের চাইতে এর হক নিঃসন্দেহে বেশি তাহলে এ দ্বারা আমরা বুঝতে পারতেছি যে একজন প্রতিবেশী যদি সে শরিক হয় সে অংশীদার হয় তাহলে হক তার আরও বেশি হয়ে গেল তাহলে এই প্রতিবেশী বলতে এখানে যদি শরিক হয় যেখানে দুইজনের অংশের মধ্যে কোনো আইল বা কোনো সীমানা বা কোনো রাস্তা হয় নাই তাহলে সে নিঃসন্দেহে অন্যের চাইতে হকদার বেশি এখানে কোনো সন্দেহ নেই এই হাদিসটি ইমাম বুখারি রহমতুল্লাহ বর্ণনা করেছেন প্রতিবেশীর যে হক রয়েছে এটার দ্বারা প্রমাণিত হয়ে গেল তবে আমরা মনে রাখবো যদি সীমা বেঁধে দেওয়া হয় রাস্তা বেঁধে দেওয়া হয় তখন কিন্তু অংশীদার হিসাবে তার হক থাকবে না তবে প্রতিবেশী হিসাবে তার হক থেকে যাবে ওয়ান জামিন রাজি আল্লাহ তার আনহকাল কাল রাসুল্লাহ সাল্লাম বে বিহা ওয়াইন ওয়াহেদ থেকে বর্ণিত তিনি বলেন রাসুল্লাহ সাল্লাম বলেছেন আল জার হাক্ক বেসুফ আতে জারিহি প্রতিবেশী প্রতিবেশীর অংশ পাওয়ার হকদার বেশি প্রতিবেশী বলতে এখানে প্রতিবেশী মানে শরিক কারণ যদি প্রতিবেশী হয় আর সেখানে রাস্তা হয়ে যায় তাহলে তো হবে না তাহলে যেখানে রাস্তা নাই বাউন্ডারি নাই দুইজন একসঙ্গে পাশাপাশি রয়েছে তাহলে এক প্রতিবেশী আর এক প্রতিবেশীর পাওয়ার ব্যাপারে হকদার বেশি ও বিহা ওয়াইন কানাগা এবান প্রতিবেশী হয়তো বা আমার শরিক বা আমার অংশীদার সে বাইরে আছে বাড়িতে নেই তাহলে তার জন্য অপেক্ষা করতে হবে যতক্ষণ সে না আসবে সেটা টেলিফোনের মাধ্যমে আজ আধুনিক যুগে যোগাযোগের মাধ্যমে তার সঙ্গে এই ব্যাপারটাকে ফাইসলা করা যেতে পারে কিন্তু আগের যুগে তো আর টেলিফোন ছিল না মোবাইল ছিল না ফ্যাক্স ছিল না আজ ইন্টারনেট ছিল না এখন তো আরও সহজ হয়ে গেছে মোট কথা তার সিদ্ধান্ত না নেওয়া পর্যন্ত হা বা না তার আগে এটাকে কোথাও অন্য কাউরি কাছে দেওয়া যাবে না ইদা কানা তারিক হুমা ওয়াহেদ যদি দুইজনের রাস্তা একটাই হয় একটাই রাস্তা যদি হয় তাহলে যেহেতু রাস্তা একটাই আর একজন অপরিচিত লোকে সে কষ্ট দিবে মণিমালিন্য হবে এটা যেন না হয় এই জন্যে সামাজিক অবস্থা যেন সুন্দর থাকে বেশ যেন কাউরি প্রতি কেউ জুলুম না করে ঘৃণা সৃষ্টি না হয় এটার জন্য এই ধরনের হক ইসলাম সাব্যস্ত করে দিয়েছে হাদিসটি আহমাদ আবু দাওয়াদ নাসাই তিরমিজি ইবনে মাজা বর্ণনা করেছেন পরে জাল হুসিকাত ইবনে হাজাজকে রহমতুল্লাহ বলেন এই হাদিসের বর্ণাকারীরা বিশ্বস্ত হাদিসটি সহি এ দ্বারা আমরা প্রতিবেশী তথা শরিক ও অংশীদারের হক সম্পর্কে ইতিমধ্যে আমরা সুন্দর আলোচনা করেছি আশা করি প্রতিবেশীর ব্যাপারে আমরা সজাগ হব কেউ কাউরি হক আমরা নষ্ট করব না চোদ্দতম যে অধ্যায় এই লেনদেন বা তার ব্যবসা বাণিজ্য বাপসের মধ্যে মহামালাত করার যে বাইশটি অধ্যায় রয়েছে তার মধ্যে আমরা এবার শুরু করব বাবুল কেরাজ বাবুল কেরাজ মানে কেরাজ হচ্ছে যে একজনের টাকা আরেকজনের শ্রম আপনি কাউকে পাঁচ লাখ দশ লাখ টাকা দেবেন বা পাঁচ দশ হাজার টাকা দেবেন তিনি এই টাকা ব্যবসা করে বাণিজ্য করে এখান থেকে যে লাভ হবে এই লাভ দুইজনের মধ্যে বন্টন হয়ে যাবে যে ব্যাপারে দুইজন ইত্তেফাক হবে কে কতটুকু নেবে হাফ হাফ নেবে না চল্লিশ ষাট নেবে বা একজন দুই ভাগ নেবে একজন এক ভাগ নেবে কিভাবে নেবে দুইজনে যার উপরে ইত্তেফাক হবে সেভাবে ব্যবসা চলবে তাহলে এই যে মোদারা বা ব্যবসা বা কেরাল একজন অর্থ দিবে আর একজন অর্থ কাজে লাগাবে যেমন ব্যাংক এখন ব্যাংকের কাছে টাকাটা রাখা হয় ব্যাংক এই টাকাটা নিয়ে কি করে ব্যবসা করে ব্যবসা করার পরে সুদী কারবারি ব্যাংক যেগুলি সেগুলি নির্দিষ্ট ফিক্সড করে দিয়ে মালিককে একটা বছরে শতকরা দশ বা বারো দিয়ে থাকে মালিক শুধু লাভ নেবে ক্ষতিতে তার কোনো এখানে অংশ থাকবে না অংশগ্রহণ করবে না আর ব্যাংক লাভ লস দুটাতে অংশগ্রহণ করবে এক্ষেত্রে শরীয়ত এটাকে হারাম করে দিয়েছে এর যে বিপরীত যেটা সেটা হলো মোদারাবা বা কেরাত সেটা হলো ব্যাংক যেমন এই টাকা নিয়ে কর্জ নিয়ে কাজে লাগাবে ব্যবসা করবে অর্থ উপার্জন করে লভ্য অংশ থেকে মালিক এবং ব্যাংক ভাগ করে নেবে এবং উভয়ে লাভ লসে শরিক হবে সেটা শরীয়তে জায়জ করে দেওয়া হয়েছে কাজেই আমাদেরকে এই যে আল্লাহ রব্বুল্লা আলমিন সুন্দর সিস্টেম করে দিলেন একজনের অর্থ আছে কিন্তু সময় নেই যোগ্যতা নেই এটাকে কাজে লাগাবে এটা দ্বারা ব্যবসা করার আর একজন আবার শরীর আছে শক্তি আছে বুদ্ধি আছে ব্যবসা বুঝে কিন্তু বেচারার পুঁজি নাই তার ব্যালেন্স নেই এক্ষেত্রে একজনের টাকা বসে থাকবে আর একজন না কোনো ব্যবসা করে বসে থাকবে দুইজনেরই লস এক্ষেত্রে ইসলাম সুন্দর চমৎকার একটা ব্যবস্থা করে দিল কি যে একজনের টাকা আর একজনের শ্রম একাত্রিত হয়ে এবার উপকৃত হোক দুইজনেই এবং এদের ব্যবসার কারণে আরও কত মানুষই উপকৃত হবে এ সুন্দর ব্যবস্থা মহানবুল আলমিন আমাদেরকে দান করেছেন অতএব বৈধ পন্থায় ব্যবসা বাণিজ্য করে আমাদের অর্থ উপার্জন করার সুন্দর এক ব্যবস্থা আল্লাহ দান করেছেন সেখানে হালালটাকে বাদ দিয়ে হারামের পিছনে ছুটা হারামটা গ্রহণ করা আল্লাহ আল্লাহ রসুলেরটা বাদ দিয়ে নিজেদেরটা বাদ দিয়ে অন্যদের যারা ইসলাম মুসলমানের দুশ্মন যারা আল্লাহর দুশ্মন যারা এক্ষেত্রে মুসলিম ও ইসলামকে ধ্বংস করতে চায় যারা অন্যায় পথে মানুষের প্রতি জুলুম করে অন্যায় অবিচার করে অর্থ উপার্জন করতে চায় তাদের পথ অবলম্বন করা কোনো মমিন মুসলমানের কখনোই শোভা পায় না কেয়ামতের মাঠে পাঁচটি প্রশ্ন হবে তার মধ্যে দুইটি প্রশ্ন থাকবে অর্থনীতি সম্পর্কে প্রথম প্রশ্ন থাকবে তোমার জীবনের ষাট আশি বছর কোথায় অতিবাহিত করেছ দ্বিতীয় প্রশ্ন থাকবে তোমার যৌবন কালটা কোথায় অতিবাহিত করেছ ভালো না মন্দতে হালালে না হারামে জান্নাতের পথে না জাহান্নামের পথে শৈতানের সঙ্গে ছিলে না ভালো মানুষের সঙ্গে ছিলে জিজ্ঞেস করবেন আল্লাহ রব্বুল্লা আলমিন তিন নম্বর প্রশ্ন হবে যে তুমি যা শিখেছিলে সে মোতাবেক তুমি কি আমল করেছিলে মা দা আমেলতা ফিমা আলিমতা আর চার নম্বর প্রশ্ন হবে মিনাইনাক্তা সাবতা কোথা থেকে তোমার এই টাকা উপার্জন করেছিলে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী রাসুলের দেওয়া নিয়ম অনুযায়ী না নিজস্ব না ইউরোপ না সুদ কারবারি ইহুদিদের খ্রিস্টানদের ও মুসলিমদের তুমি পথ ধরেছিলে আর হালাল পথে না হারাম পথে সাদা টাকা না কালো টাকা পরক্ষণে আবারও জিজ্ঞেস করবে ও ফিম আন ফক্তা কোথায় খরচ করেছিলে কাজে এই যে অর্থনীতির দুইটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বা এই পাঁচটি প্রশ্নের উত্তর মধ্যে দুইটি হলো অর্থনীতি কেমতের মাঠে এক জাররা পা আগে পিছনে ডানে বামে নড়াতে পারবে না বান্দা সেই দিনের কথা ভেবে আমরা হালাল পথ উপার্জন করব। হারামের যত পথ রয়েছে সেটা যতই বাহ্যিকভাবে দেখি অনেক দ্রুত বড়লোক হওয়া যায় সেটা থেকে আমরা বিরত থাকব ওয়ান হাকিম হেজাম রাজি আল্লাহ আন আন্নাহু কানা ইস্তারিতু আলা রাজুলি ইদা আতাহু মাল মালান মুকারাদা আল্লাহ তাজ আলা মালি ফি কাবেদিন রাথবা ওয়ালা তাহমেলাহু ফি বাহরিন ওয়ালা তানজেলা বিহি ফিবাতনিন মাসিল ফাইন ফালতা সেইগান মিনজালিক ফালাকাত জামেন্তা মালি রাহদ্দারা কুতনি ওরিজালহু সিকাত হাকিমুন হেজাম রাজি আল্লাহ তালা আনহু থেকে বর্ণিত তিনি যখন কাউকে কোনো মাল মোদারা বা ব্যবসার জন্য দিতেন অর্থ দিতেন যে আমার টাকা নাও তুমি এই টাকা ব্যবসায় লাগিয়ে লাভবান হবে লভ্য অংশ আমরা ভাগাভাগি করে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 The illustrious son of the world-famous orator of Islam, Dr. Zakir Naik. Ikkam braham dutya naaste. Bhagwan ek hai, dursa nahi hai. Nahi hai, nahi hai, zara bhi nahi hai. Motivating towards the true path. No Muslim is a Muslim if he does not believe in Jesus Christ, peace be upon him. Science without religion is lame, and religion without science is blind With his thrilling words and inspirational temperament, Demanding dowry from the would-be bride is completely prohibited in Islam. Prophet Muhammad, peace be upon him, the one endowed with knowledge and wisdom. I am proud to be a fundamentalist Muslim. দেখুন কিশোর তারকা প্রতি বৃহস্পতিবার রাত সাড়ে সাতটায় আপ পুনঃ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম ওয়া বারাকাত বিরতির পরে সম্মানিত দর্শক শ্রোতা আবার আমরা ফিরে এসেছি দর্শ হাদিস নিয়ে আমরা এবার শুরু করব বাবুল 14 চোদ্দতম যে অধ্যায় এই লেনদেন বা ব্যবসা বাণিজ্য বাপসের মধ্যে মোয়ামালাত করার যে বাইশটি অধ্যায় রয়েছে তার মধ্যে আমরা এবার শুরু করব বাবুল কেরাজ বাবুল কেরাজ মানে কেরাজ হচ্ছে যে একজনের টাকা আরেকজনের শ্রম আপনি কাউকে পাঁচ লাখ দশ লাখ টাকা দেবেন বা পাঁচ দশ হাজার টাকা দেবেন তিনি এই টাকা ব্যবসা করে বাণিজ্য করে এখান থেকে যে লাভ হবে এই লাভ দুইজনের মধ্যে বন্টন হয়ে যাবে যে ব্যাপারে দুইজন ইত্তেফাক হবে কে কতটুকু নেবে হাফ হাফ নেবে না চল্লিশ ষাট নেবে বা একজন দুই ভাগ নেবে একজন এক ভাগ নেবে কিভাবে নেবে দুইজনে যার উপরে ইত্তেফাক হবে সেভাবে ব্যবসা চলবে তাহলে এই যে মোদারা বা ব্যবসা বা কেরাল একজন অর্থ দিবে আর একজন অর্থ কাজে লাগাবে যেমন ব্যাংক এখন ব্যাংকের কাছে টাকাটা রাখা হয় ব্যাংক এই টাকাটা নিয়ে কি করে ব্যবসা করে ব্যবসা করার পরে সুদী কারবারি ব্যাংক যেগুলি সেগুলি নির্দিষ্ট ফিক্সড করে দিয়ে মালিককে একটা বছরে শতকরা দশ বা বারো দিয়ে থাকে মালিক শুধু লাভ নেবে ক্ষতিতে তার কোনো এখানে অংশ থাকবে না অংশগ্রহণ করবে না আর ব্যাংক লাভ লস দুটাতে অংশগ্রহণ করবে এক্ষেত্রে শরীয়ত এটাকে হারাম করে দিয়েছে এর যে বিপরীত যেটা সেটা হলো মোদারাবা বা কেরাত সেটা হলো ব্যাংক যেমন এই টাকা নিয়ে কর্জ নিয়ে কাজে লাগাবে ব্যবসা করবে অর্থ উপার্জন করে লভ্য অংশ থেকে মালিক এবং ব্যাংক ভাগ করে নেবে এবং উভয়ে লাভ লসে শরিক হবে সেটা শরীয়তে জায়জ করে দেওয়া হয়েছে কাজেই আমাদেরকে এই যে আল্লাহ রব্বুল্লা আলমিন সুন্দর সিস্টেম করে দিলেন একজনের অর্থ আছে কিন্তু সময় নেই যোগ্যতা নেই এটাকে কাজে লাগাবেন এটা দ্বারা ব্যবসা করার আর একজন আবার শরীর আছে শক্তি আছে বুদ্ধি আছে ব্যবসা বুঝে কিন্তু বেচারার পুঁজি নাই তার ব্যালেন্স নেই এক্ষেত্রে একজনের টাকা বসে থাকবে আর একজন না কোনো ব্যবসা করে বসে থাকবে দুইজনেরই লস এক্ষেত্রে ইসলাম সুন্দর চমৎকার একটা ব্যবস্থা করে দিল কি যে একজনের টাকা আর একজনের শ্রম একাত্রিত হয়ে এবার উপকৃত হোক দুইজনেই এবং এদের ব্যবসার কারণে আরও কত মানুষই উপকৃত হবে এই সুন্দর ব্যবস্থা মহানবুল আলমিন আমাদেরকে দান করেছেন অতএব বৈধ পন্থায় ব্যবসা বাণিজ্য করে আমাদের অর্থ উপার্জন করার সুন্দর এক ব্যবস্থা আল্লাহ দান করেছেন সেখানে হালালটাকে বাদ দিয়ে হারামের পিছনে ছোটা হারামটা গ্রহণ করা আল্লাহ আল্লাহ রসুলেরটা বাদ দিয়ে নিজেদেরটা বাদ দিয়ে অন্যদের যারা ইসলাম মুসলমানের দুশ্মন যারা আল্লাহর দুশ্মন যারা এক্ষেত্রে মুসলিম ও ইসলামকে ধ্বংস করতে চায় যারা অন্যায় পথে মানুষের প্রতি জুলুম করে অন্যায় অবিচার করে অর্থ উপার্জন করতে চায় তাদের পথ অবলম্বন করা কোনো মমিন মুসলমানের কখনোই শোভা পায় না কেমতের মাঠে পাঁচটি প্রশ্ন হবে তার মধ্যে দুইটি প্রশ্ন থাকবে অর্থনীতি সম্পর্কে প্রথম প্রশ্ন থাকবে তোমার জীবনের ষাট আশি বছর কোথায় অতিবাহিত করেছ দ্বিতীয় প্রশ্ন থাকবে তোমার যৌবন কালটা কোথায় অতিবাহিত করেছ ভালো না মন্দতে হালালে না হারামে জান্নাতের পথে না জাহান্নের পথে শয়তানের সঙ্গে ছিলে না ভালো মানুষের সঙ্গে ছিলে জিজ্ঞেস করবেন আল্লাহ রব্বুল আলমিন তিন নম্বর প্রশ্ন হবে যে তুমি যা শিখেছিলে সে মোতাবেক তুমি কি আমল করেছিলে মা দা আমেলতা ফিমা আলিমতা আর চার নম্বর প্রশ্ন হবে মিনাইনাক্তা সাবতা কোথা থেকে তোমার এই টাকা উপার্জন করেছিলে আল্লাহর দেওয়া বিধান অনুযায়ী রাসুলের দেওয়া নিয়ম অনুযায়ী না নিজস্ব না ইউরোপ না সুদ কারবারি ইহুদিদের খ্রিস্টানদের ও মুসলিমদের তুমি পথ ধরেছিলে আর হালাল পথে না হারাম পথে সাদা টাকা না কালো টাকা পরক্ষণে আবারও জিজ্ঞেস করবে ও ফিম আন ফক্তা কোথায় খরচ করেছিলে কাজী এই যে অর্থনীতির দুইটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর না দেওয়া পর্যন্ত বা এই পাঁচটি প্রশ্নের উত্তর মধ্যে দুইটি হলো অর্থনীতি কেমতের মাঠে এক জাররা পা আগে পিছনে ডানে বামে নড়াতে পারবে না বান্দা সেই দিনের কথা ভেবে আমরা হালাল পথে উপার্জন করব হারামের যত পথ রয়েছে সেটা যতই বাহ্যিকভাবে দেখি অনেক দ্রুত বড়লোক হওয়া যায় সেটা থেকে আমরা বিরত থাকব ওয়ান হাকিম হিজাব রাজি আল্লাহ তালান আন্নাহু কানা ইস্তারিতু আলা রাজুলি ইদা আতাহু মালান মুকারাদা আল্লাহ তাজ আলা মালি ফি কাবেদিন রাথবা ওয়ালা তাহমিলাহু ফি বাহরিন ولا تنزل به في মাসিল ফাইন ফালতা فعلت شيئا من ذلك فلقد ضمنت مالي راه الدرقتني ورجاله ثقات হাকিমুন হিজাম রাজি আল্লাহ তালু থেকে বর্ণিত তিনি যখন কাউকে কোনো মাল মোদারা বা ব্যবসার জন্য দিতেন অর্থ দিতেন যে আমার টাকা নাও তুমি এই টাকা ব্যবসায় লাগিয়ে লাভবান হবে লভ্য অংশ আমরা ভাগি করে নেব আল্লাহ মালি ফি কাবেদিন রাতবা কোনো জীব রয়েছে জীবন রয়েছে যার কলিজা রয়েছে এমন কোনো বিষয়ে আমার এই মালটাকে তুমি কি করবে না কাজে লাগাবে না কারণ এটাতে হয়তো কষ্ট পাবে বা এই ব্যবসা করতে গিয়ে যে পশু বা যার জীবন আছে তার প্রতি কোনো অন্যায় অবিচার হতে পারে এটা থেকে বাঁচা জন্য তিনি বলতেন যার জীবন আছে এমন কোনো জিনিসে আমার টাকা লাগাবে না এক ওলা হো ফি বাহারিন আমার এই টাকা নিয়ে তুমি সাগরে বা পানিপথে সফর করবে না কারণ ডুবে গেলে সব শেষ হয়ে যাবে ওলা তানজেলা বিহি ফি বাতনিন মাসিল আর যেখানে দুই কোনো বাতন বা ছোট্ট নদী যেখানে বা দুই পাহাড়ের নিচু জায়গাতে যেখানে পানি প্রবাহিত হয় সেখানেও তুমি যাবে না কারণ ওখানে গেলে মাল নষ্ট হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে তুমি যদি যা নিষেধ করলাম এটার কোনো একটা যদি তুমি সীমালঙ্ঘন করো ফাঁকাদ জামিনতা মালি তাহলে তুমি আমার মালের জামানত দর দিতে হবে জিম্মা জামানত দিতে হবে তাহলে মোকারাদা বা মোদারাবা ব্যবসার ক্ষেত্রে একজনের অর্থ আর একজনের শ্রম যদি লাভ হয় দুইজনে ভাগ করে নেবে যদি লস হয়ে যায় লভ্যাংশ দিয়ে লস পূর্ণ করবে তাও যদি না হয় মূলধনে যদি লস হয় তাহলে টাকার মালিক মূলধনের লস বহন করবে আর যে কাজ করেছে তার শ্রম সে লস করবে এক্ষেত্রে টাকা আবার দুজনই সমান সমান তা হবে না কারণ সমান সমান হলে ওই বেচারা যে কাজ করেছে ব্যবসা পরিচালনা করেছে সে তার শ্রম কোথায় যাবে তবে এক্ষেত্রে মনে রাখতে হবে ব্যবসায়ী যদি তার অবহেলার কারণে এর লস হয়ে থাকে ধস হয়ে থাকে তাহলে তাকে বহন করতে হবে সে তার দায়িত্ব পরিপূর্ণভাবে পালন করেছে এক্ষেত্রে লস হলে টাকার মালিক টাকায় লস খাবে আর শ্রমিক বা ব্যবসায়ী তার শ্রমে লস খাবে এই হলো বিধান ইসলামের কত সুন্দর এক বিধান এই সুন্দর বিধান অন্য কোনো ধর্মে অন্য কোন ব্যবসা ক্ষেত্রে এটা আমরা দেখতে পাই না বরং রয়েছে কিভাবে জুলুম করে কিভাবে অন্যায় করে কিভাবে অবিচার করে বরং সুদ ভিত্তিক যে ব্যবসা আপনি নাইতে পারলে ওটা বাড়তেই থাকবে বাড়তেই থাকবে একদিন গিয়ে দেখা যাবে তার বাড়ি ঘর বিক্রি করে বা করক করে বা এটাকে নিলাম ডেকে দিয়ে রাস্তার পথে তাকে ফকির বানিয়ে ছাড়ে এই ধরনের ঘটনা আজ সমাজে অহরহ চলতেছে এ হাদিস ইমাম দ্বারা কুতনি বর্ণনা করেছেন বর্ণার সূত্র বা বর্ণাকারী যারা এরা সেকাত বা বিশ্বস্ত ইমন হাজার রহমতুল্লাহ আলাই বলেন ওয়ান আলিকিন ফিল মুআত্তা আইন আলা ইবনে আব্দুর রহমান ইবনে ইয়াকুব আন আবি আম জাদ্দিহি ইন্নাহু আমিলা ফি মালিল উসমান আলা আন্না রিবহ বাইনাহুমা ওয়া মাওকুফুন সহিহ মালিক রাহিমাহুল্লাহ মুআত্তা মালিকই বর্ণনা করেছেন আলা ইবনে আব্দুর রহমান ইবনে ইয়াকুব তিনি তার বাবা তার বাবা তার দাদা থেকে বর্ণনা করেছেন যে উসমান রাজি আল্লাহ তালা আনহু মাল দিয়ে তিনি কাজ করেছিলেন অর্থাৎ মোদারাবা ব্যবসা করেছিলেন আলা আন্না রেফ নাহমা দুইজনের মধ্যে যেটা লাভ হবে সেটা বন্টন হয়ে যাবে এই হাদিসটি মৌকুফ সহি অর্থাৎ সাহাবি থেকে সহি এটা রাসুল্লাহ সাল্লামের মারফু হাদিস নয় তাহলে এ দ্বারা আমরা বুঝতে পারলাম যে মোদারাবা ব্যবসা আগে আমরা বলেছি যে কোম্পানি বিভিন্ন ধরনের হতে পারে সেটা শারীরিক শরীর দিয়ে শুধু হতে পারে টাকা এবং শরীর দিয়ে হতে পারে শুধু টাকা হতে পারে শুধু শরীর হতে পারে এটা শুধু সম্মান খেতে দিয়ে হতে পারে এই ধরনের বেশ কয়েক প্রকার এই ব্যবসার কোম্পানি সিস্টেম ব্যবসা আমরা বলেছি আমরা এগুলির বিস্তারিত জানার জন্যে ইসলামী ফিকার যে বইগুলি রয়েছে সেগুলিকে পড়ার চেষ্টা করব ইনশাআল্লাহ এ পর্যন্ত আমরা তাহলে মোকারাদার যে ব্যবসা বা মোদারাবা আমরা শেষ করতে পেরেছি এবার নতুন একটি অধ্যায় আমরা যাব আর সেটি হলো বাবুল মুসাকাত ইজারা পনেরো নম্বর যে অধ্যায় সেটি হলো যে একজনের খ্যাত জমিন বা বাগান আর একজন পানি দেবে পরিচর্যা করবে এর বিনিময়ে দুইজনে ভাগ করে নেবে যা ফল আসবে তা দুইজনের মাঝে বা ফসল আসবে ইজারা ইজারা হলো কি ভাড়া দেওয়া কারো